সন্ধ্যা তারাই জনক জলে নদী গান গেয়ে যায় ঢেউয়ের তালে সন্ধ্যা তারাই জনক জলে নদী গান গেয়ে যায় ঢেউয়ের তালে এসব কিছু প্রভু তোমার ইশারায় এসব কিছু প্রভু তোমার ইশারায় দেখি আমি যখনই যেদিকে তাকাই সন্ধ্যা তারাই ওই জোনাক জলে নদী গান গে যায় ঢেবের তালে সন্ধ্যা তারাই ওই জোনাক জলে নদী গান গে যায় ঢেবের তালে নদী গান গে যাই ঢেবের তালে সূর্য ফুটে তার ইশারায় ঝর্ণা বয়ে চলে ঝুম ঝুম সব পাক পাখালিরা করে কলরব সূর্য উঠে ওই দূর নীলিমায় চাঁদ মামাটি ফুটে তার ইশারায় ঝর্ণা বয়ে চলে ঝুম ঝুম সব পাক পাখালিরা করে কলরব নদী ছুটে চলে ওই সাগর পাড়ায় এসব কিছু তোমার ইশারায় সন্ধ্যা তারাই জনক জোনক জলে নদী গান গেয়ে যায় ঢেউয়ের তালে সন্ধ্যা তারাই জনক জোনক জলে নদী গান গেয়ে যায় ঢেউয়ের তালে এসব কিছু প্রভু তোমার ইশারায় এসব কিছু প্রভু তোমার ইশারায় দেখি আমি যখনই যেদিকে তাকাই সন্ধ্যা তারা ওই জনক জলে নদী গান গে যায় ঢেউয়ের তালে সন্ধ্যা তারা ওই জনক জলে নদী গান গে যাই ঢেউয়ের তালে নদী গান গে যাই ঢের তালে খুটি নাকাশ ওই দূর নীলিমাই দেখি আমি যখনই উপরে তাকাই জমিন করেছেন বিছানা সরু এসব কিছু যে তার মহিমায় ফুটি নাকাশ ওই দূর নীলিমায় দেখি আমি যখনই উপরে তাকাই জমিন করেছেন বিছানা স্বরূপ এসব কিছু যে তার মহিমায় সূর্যটা সন্ধ্যায় কি করে লুকায় এসব কিছু তোমার ইশারায় সন্ধ্যা তারাই জোনক জলে নদী গান গে যায় ঢেউয়ের তালে সন্ধ্যা তারাই জনক জলে নদী গান গেয়ে ঢেউয়ের তালে এসব কিছু প্রভু তোমার ইশারায় এসব কিছু প্রভু তোমার ইশারায় দেখি আমি যখনই যেদিকে তাকাই সন্ধ্যা তারাই জনক জলে নদী গান গেয়ে ঢেউয়ের তালে সন্ধ্যা তারাই ওই জলে নদী গান গে যায় ঢেউয়ের তালে সন্ধ্যা তারাই ওই জলে নদী গান গে যায় ঢেউয়ের তালে নদী গান গে যায় ঢেউয়ের তালে সন্ধ্যা তারা পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস ও ফাজুল কোরআন মাদ্রাসা লাকসাম কুমিল্লা শব্দ ধারণে rhythm plus dot com Purana Paltan Dhaka